মানবতা সমাধান السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يجلهم الله تعالى في جله يوم لا ظل إلا جله إمام عادل وشاب نشا في عبادة الله إلى آخر الحديث সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমরা ফাজাইলা আমলে মসজিদের ফজিলতের আলোচনা করছিলাম মসজিদ তৈরি করলে জান্নাত পাওয়া যায় মসজিদে বসে এবাদাত করলে জান্নাত পাওয়া যায় সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কেউ যদি মসজিদে গিয়ে জামাতে সলাত আদায় করে ফজরের সলাত তারপরে ওখানে বসে থাকে ওখানে বসে থেকে তাসবি তাহালিল করে ওয়াদ করুল্লাহ আল্লাহকে স্মরণ করে হাত্তা তাতলো আসামস সূর্য উঠা পর্যন্ত যদি ও বসে তাসবি তাহালিল আদায় করে অতুসলি কাতায়ন তারপরে দুই কাত সলাত আদায় করে আজরহ আজরে হাজিন ও উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা তাহলে হজ এবং উমরা করে যে নেকি পাবে সে নেকি পাবে পূর্ণ নেকি পাবে পূর্ণ নেকি পাবে পূর্ণ নেকি পাবে সম্মানিত দর্শক মন্ডলী মসজিদে বসে থেকে সলাতের পরে যদি আমরা এইভাবে তাসবি তাহলিল করতে করতে করতে সূর্য উঠে যাই আর তারপরে যদি কাত সলাত আদায় করি তাহলে পূর্ণ হজের নেকি পাবো পূর্ণ হজের নেকি পাবো সমন্বিত দর্শক মন্ডলী দেখেন আল্লাহর কত দয়া আল্লাহর কত রহমত ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কাল আল্লাহ তালা আল্লাহ তালা বললেন ইয়ে মোহাম্মদ হালতাদি মেয়াখতাসিমুল মালাউলা মোহাম্মদ আপনি কি জানেন আকাশে ওরা কি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছে আমি বললাম নাম ইলকাফারাত জি আমি জানি কি কাজ করলে পাপ ক্ষমা হয়ে যাবে এই বিষয় নিয়ে তারা তর্ক বিতর্ক করছে হইচই করছে ওয়াল আল মাকসফিল মাসাজিদ বাদাসালাওয়াত পাপ মিটে যাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে সলাতের পরে মসজিদে বসে জিকির আজকার করা মসজিদে বসে যদি মানুষ তাসবি তাহালিল করে জিকির আজকার করে তাহলে তার পাপ মুছে যাবে এটা তার পাপ মোচনের বড় মাধ্যম ও মাসুল আকদাম এলাল জামাত আর অজু করে সুন্দর করে অজু করে যদি মসজিদে পায়ে হেঁটে যায় তাহলে তার পাপ মিঠে যাবে মান বেড়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ও এস বগুল অজু আলাল মাকার হে কষ্টের সময়ে কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে আর মান বেড়ে যাবে আল্লাহ রসুল বলছেন ফামান ফালা দালিকা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন ওয়াকানামিন খাতি দাহ কায়মিন ওয়ালাদাত উম্মহু যদি এইভাবে মসজিদে বসে থাকে আর এইভাবে যদি অজু করে মসজিদে যায় তাহলে তার জীবিকা নির্বাহ হয় উত্তম তার মরণ হয় উত্তম কল্যাণ অবস্থায় জীবিকা নির্বাহ করলো কল্যাণ নিয়ে সে মারা গেল ইমানের সাথে মারা গেল আল্লাহ রসুল বলছেন সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি বোঝাতে সক্ষম যে মসজিদে বসে জিকির আজকার করলে কত নেকি হবে মানুষ যদি মসজিদে বসে সলাত আদায়ের পরে জিকির আজকার করে তাহলে সে সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল আমরা জানি যে মানুষ যদি বৈধ পয়সা দিয়ে হজ করে আর এই হজ যদি আল্লাহ তালা কবুল করেন তাহলে সেই ব্যক্তি ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল সে একেবারে পাপ থেকে নিষ্পাপ হয়ে যায় আল্লাহ রসুল এখানে বলছেন যে ওই ব্যক্তিও নিষ্পাপ হয়ে যায় যেই ব্যক্তি সুন্দর করে অজু করলো এরপরে মসজিদে গেল মসজিদে গিয়ে সলাতের পরে বসে তাসবি তাহালিল আজকার করলো অপেক্ষা করলো আল্লাহ রসুল বলছেন তারপরে আল্লাহ তালা আমাকে বললেন তুমি তারপরে বলবে আল্লাহ মাইন্নি আস আলুকা ফেলাল খাইরাতে ও অতারকাল মন কারাতে আল্লাহ তোমার কাছে চাচ্ছি ভালো কর্ম আর তোমার কাছে মন্দ কর্ম ত্যাগ করা চাচ্ছি অহব্বাল মাসাকিম মিসকিন দরিদ্র ফকিরকে ভালোবাসা চাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলী দেখুন তো আমরা এই তিনটে জিনিস বুঝাতে পারি কি না খুব গুরুত্বপূর্ণ তিনটে বিষয় এক আল্লাহ বলছেন যে মোহাম্মদ তুমি এই দোয়াটা পড়ো তোমার সলাতে তুমি তোমার সলাতে বলবে সলাতের পরেও বলতে পারি আমরা সালাম ফিরার পূর্বে বলতে পারি প্রথম বাক্য হচ্ছে ইন্নি ফেল আল খায়রাত আল্লাহ তোমার কাছে সব ভালো কর্ম চাচ্ছি যেটা করব যেন ভালো হয় যেটা বলবো যেন ভালো হয় অত্যার কাল মনকারাত সব অপছন্দ ত্যাগ করা চাচ্ছি কোনো কর্ম যেন অপছন্দ না হয় কোনো কথাও যেন অপছন্দ না হয় মাসাকিন দরিদ্র ফকির মিসকিনকে ভালোবাসা চাচ্ছি কে চায় এগুলো বলেন তো মানুষ তো ভালো মন্দ কর্মই বুঝে না ঝগড়া বিবাদ লাগলে সবচেয়ে অশ্লীল কথা বলে নিয়ে জয় হয়ে যাওয়াটা মনে করে এটা তার লাভবান হওয়ার মাধ্যম মানুষ তো এই দোয়া করে না আল্লাহর কাছে এটা বলতে হবে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন যে আপনি বলুন ফকির মিসকিনকে তো আমরা ঘৃণা করি পছন্দ করি না আসার সাথে সাথে কিছু দেওয়ার সক্ষম ক্ষমতা থাকলেও বলি মাফ করো মাফ করো একটা ফকির আসার পরে আর একটা ফকির এসে যদি বাড়িতে ভিক্ষে চাই তাহলে বাড়ি সব খেপে যায় এক একজন এক এক কথা বলে ভিতর থেকে বলে যাও এখন ভিতর থেকে বলে মাফ করো এক একজন এক এক কথা বলে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ আমাকে বললেন যে এই কাজটা তুমি করো অন্তাক ফেরালি তুমি আমাকে মাফ করো অতার হামনি তুমি আমার প্রতি দয়া করো এই পাঁচটা বাক্য সম্মানিত দর্শক মন্ডলী আমরা আবারও বলি বই পুস্তক দেখে হাদিস দেখে আমরা এটা মুখস্থ করে নিতে পারবো সহি হাদিস আবুদাউ তিরমিজি ইবনি মাজা প্রায় হাদিস গ্রন্থে রয়েছে একটা বাক্য হচ্ছে যে আল্লাহ ইন্নি আস আলকা ফেল আল খায়রাত দুই অতারকাল মুনকারাত তিন অহব্বাল মাসাকিন চার অন্তাক ফেরালি তুমি আমাকে মাফ করো পাঁচ ও হামনি তুমি আমার প্রতি দয়া করো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সলাতের পরে বা সলাতের মধ্যে এ দোয়া পড়তে পারি এতে আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করবেন ওমামা বাহেলি রাজি আল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহ আলিহে ওসাল্লাম বলেছেন পাশেরিল মাসাইনা এলল মাসাজিদ বিন নুরি তাম ইয়ামাল কেয়ামা শোনো যারা পায়ে হেঁটে মসজিদে যায় তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও কেয়ামাতের মাঠে যখন অন্ধকার থাকবে সেই দিন তাদের জন্য পূর্ণ আলো হবে শুনো তোমরা সেসব ব্যক্তিকে সুসংবাদ দিয়ে দাও যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে যায় তাদের জন্য কেয়ামাতের মাঠ হবে আলো উজ্জ্বল যেদিন অন্যের জন্য হবে অন্ধকার সেদিন এসব মানুষের জন্য কেয়ামাতের মাঠ হবে আলো সম্মানিত দর্শক মণ্ডলী পায়ে হেঁটে আমরা মসজিদে যাব ইনশাল্লাহ এই নেকি পাব আবু হরাইরাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করল সুন্দর করে অজু করল মসজিদে গেল সলাত আদায় করলো চুপ থেকে খুদবা শুনলো ওই জুমা থেকে এই জুমা মধ্যে যা পাপ হয়েছে আল্লাহ তালা তার সব পাপ ক্ষমা করে দেবেন সুহান আল্লাহ কেউ যদি এইভাবে মসজিদে যায় তাহলে আল্লাহ তালা তার সব পাপকে ক্ষমা করে দেবেন আল্লাহর নবী বলেছেন কে যদি সকালে সকালে গোসল করে এরপরে অজু করে সম্ভবপর পরিষ্কার কাপড় পরে মসজিদে গিয়ে মানুষকে না ডিঙ্গিয়ে সামনের দিকে না যাওয়ার চেষ্টা করে কোনো এক জায়গাতে সলাত আদায় করে তারপরে ইমাম সাহেবের বা শোনে আল্লাহ রসুল বলছেন লেকুল্লে খতুয়াতিন আজর সানাতিন সিয়ামে কেয়ামে প্রত্যেক পদক্ষেপে এক বছর সলাত আদায় করে জানে কি হবে এক পদক্ষেপে তত নাকি হবে এক বছর তাহাজুদ পড়ে জানে কি হবে এক পদক্ষেপে তত নাকি হবে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর এই দয়া রহমতকে আমরা বুঝাতে সক্ষম কোনো মানুষ যদি সুন্দর করে উজু করে মসজিদে যায় গিয়ে সলাত আদায় করে অপেক্ষায় থেকে যায় এমামের খুদ্া শোনার জন্য আল্লাহর নবী বলছেন যে বাড়ি থেকে বের হয়ে যতটা পদক্ষেপ রেখেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তালা এক বছরের নেকি দিবেন তাহাজ্জুদের এক বছরের নেকি দিবেন সিএম পালনের তো আমি যদি এক হাজার পদক্ষেপ রেখে থাকি তাহলে এক হাজার বছর সলাত আদায় করে তাহাজুদ পড়ে জানে কি হবে এক হাজার বছর সিএম পালন করে জানে কি হবে তাই হবে এ কথাই রাসুল সাল আলি হাসাল্লাম বলছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা অজু করে মসজিদে গিয়ে সলাত আদায় করে কিছু বসে তাসবি তাহালিল করে জিকিরাজ করে আল্লাহর এই দেওয়া দয়া রহমতকে গ্রহণ করার ধরার প্রাণপণে চেষ্টা করি আল্লাহ আমাদের কবুল করুক সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রমজান একটা অতি পবিত্র মাস যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাদার সিয়াম এবং কিয়াম এই মাসে আবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাউ জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তোহফায় রমজান প্রতিদিন সন্ধ্যা ছটায় ওর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মোহাম্মদ সাল্লাহ আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলহাসাল্লাম একদা বললেন তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস্ব সাহাবিগণ বললেন আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস্ব যার টাকা পয়সা ও ধন সম্পদ নেই তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব হবে যে পৃথিবী থেকে সালাদ সিয়াম জাকাত আদায় করে আসবে কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরাও আসবে সে যাকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে অতপর এই সমস্ত হকদারকে তার নেকি হতে দেওয়া হবে এভাবে হকদারকে হক পূরণ করার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায় তখন তাদের পাপসমূহ তার উপর চাপানো হবে শেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সেহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার দুশো একান্ন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাতাম আলা মাল্লা নাবি বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যে অপেক্ষায় বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আপনাদেরকে যাজায় খায়ের দান করে যাজাক আল্লাহ খায়ের আমরা বলছিলাম মসজিদ নির্মাণ করে নেকি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে আমরা বলছিলাম মসজিদে সলাত আদায়ের পরে বসে থেকে তাসবি তাহাল জিকির আজকার করলে আল্লাহ আমাদের পাপ মিটিয়ে দিবেন মান মর্যাদা বেশি করে দিবেন আবু হরায়রা রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন এদা তাওয়াজ্জা ফাহসানাল অজুয়া কোনো ব্যক্তি যখন অজু করে সুন্দর করে অজু করে অখারা যায় লাল মসজিদ তারপর মসজিদ দিকে বের হয় ওয়ালা এক রোজো ইল্লা সলা আর একমাত্র সলাতি ওয়ালা ইউখ রেজো ইল্লা সলা একমাত্র সলাতি তাকে মসজিদের দিকে নিয়ে যায় অর্থাৎ অজু করে সে মসজিদে গল্প করার জন্য যায় না সলাত আদায়ের জন্য যায় আল্লাহ রসুল বলছেন যে লাম একটু খতুয়াতান যত পদক্ষেপ রাখছে মসজিদে যাওয়ার জন্য এমহল্লাহ বেহি খতিয়া বেহি দারাজা আল্লাহ তালা এই পদক্ষেপের বিনিময়ে এমহল্লাহ বেহা প্রত্যেক যে পদক্ষেপ রাখছে এই পদক্ষেপের বিনিময়ে তার একটা করে নেকি লিখে দিবেন আর একটা করে পাপ মিটিয়ে দিবেন যত পদক্ষেপ রাখছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তালা তার একটা করে পাপ মিটিয়ে দিবেন আর একটা করে নেকি প্রদান করবেন সুম্মা সল্লা এবার মাসজিদে গিয়ে সলাত আদায় করলো আল্লাহ নবী বলছেন তাজালিল তো সলাত আদায় করলে ফেরেস্তাগণ তার উপরে আল্লাহর দরবারে শান্তি কামনা করেন আল্লাহর নবী বলছেন মসজিদে গিয়ে সলাত আদায় করে বসে তাসবি তাহলিল করি তাহলে ফেরেস্তাগন চারটে বাক্য বলেন প্রথমে বলেন আল্লাহ সাল্লি আলিহে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো আল্লাহ মগফিরাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আল্লাহ মারাহামহ আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করো আল্লাহ তুব হে আল্লাহ তুমি তার তোবা কবুল করো আমরা মাসজিদে বসে বলবো আস্তাক ফিরল্লা অতুবিলাইহে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তোমার নিকট ফিরে যেতে চাই আমরা বলবো লা ইলাহা আমরা বলবো রব্বিক ফির ওয়ারাহাম ও আন্তা খায়রুর রাহেমিন তুমি ক্ষমা করো তুমি মাফ করো তুমি যে বড় দয়াবান তুমি যে বড় ক্ষমাবান আমরা বলবো রব্বি ইন্নি জলাম তো নফসি ফাঁক ফিরে আল্লাহ আমরা অত্যাচার করেছি তুমি আমাদেরকে মাফ করো আমি অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করো আমরা এভাবে বলতে থাকবো আর ফেরেস্তাগণ বলবেন আল্লাহ তুমি তার তোবা কবুল করো আল্লাহ তুমি তাকে মাফ করো আল্লাহ তুমি তার প্রতি দয়া করো আল্লাহ তুমি তারপরে রহমতের দৃষ্টি দাও এভাবে ফেরেস্তা বলবেন আর আমরা এভাবে আল্লাহর দরবারে বলতে থাকব কতক্ষণ পর্যন্ত এভাবে চলতে থাকবে মালাম উদি ওয়ালাম ইউহদেস যতক্ষণ পর্যন্ত কেউ কাউকে কষ্ট না দিচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার অজু নষ্ট না হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী অজু না থাকলে কিন্তু এটা হবে না অজু ভেঙে গেলেই ফেরস্তা নেই আর যদি কেউ কাউকে একটু কথা দিয়ে বা কর্ম দিয়ে কষ্ট দেয় তাহলে ফেরস্তা নেই একেবারে সুন্দর হয়ে মসজিদের এক পাশে গিয়ে বসে সলাত আদায়ের পরে জিকিরাজকারে ব্যস্ত থাকতে হবে তাহলে আল্লাহ তালা এ প্রতিদান আমাদের দিবেন আবু হরাই বলেন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন সাবাতুন ইজুল্লাহমুল্লাহ তালা ভিজিল্লাহ সাত শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য আল্লাহ তালা বিচার মাঠে বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সম্মানিত দর্শক মণ্ডলী বিচারের কাঠগোড়াতে সূর্য হবে মানুষের এক মাইল উপরে অর্ধহাত উপরে হবে এ কথা ঠিক নয় মানুষের মাথার এক মাইল উপরে হবে সূর্য কোনো নাস ফিলারাকা লাকাদরে আমালিহি মানুষ সেদিন তার পাপ অনুযায়ী হবে ঘামের মধ্যে কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে গলা পর্যন্ত আপনার কি দিয়ে বুঝাই বিচারের মাঠ কত কঠিন আর কত জটিল কবর যত জটিল কেয়ামাতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাতের মাঠ যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল যেই দিন আল্লাহ তালার বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন কত তাপ মানুষের গায়ে লাগবে এটা এখন বোঝানো সম্ভব নয় সম্মানিত দর্শক মন্ডলী সেই দিন আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া তলে রাখবেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন আদেল ন্যায়পরায়ণ নেতা যারা ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক গ্রাম্য সর্দার হোক যেই ব্যক্তি ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে আল্লাহ তালা তাকে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে রাখবেন ওয়া আর ওই ব্যক্তি বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি বাল্য অবস্থা থেকে এবাদতে অভ্যাসী সাত বছর বয়সে সলাৎ শুরু করেছে দশ বারো বছর বয়সে শ্যাম পালন শুরু করেছে কোনোদিন কাউকে ধোকা ফাঁকি দেয়নি শুধু ঘুষ খায়নি মানুষের সাথে অন্যায় আচরণ করেনি মিথ্যার আশ্রয় নেয়নি সবসময় নিজেকে নিখুঁত রাখার প্রাণপণে চেষ্টা করেছে এরকম ব্যক্তি বাল্য অবস্থা থেকে এবাদত করার কারণে আল্লাহ তালা তাকে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে রাখবেন সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন রাজুলুন কালবহু মোয়াল্লাকুন মসজিদ ওই ব্যক্তিও বিশেষ ছায়াতলে থাকবে যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত মসজিদে সলাত আদায় করেছে তাসবি তাহালিল করেছে এরপরে বাইরে কোনো প্রয়োজনে গেছে আর শুধু ব্যস্ত কখন ফিরে যাবে কখন মসজিদে ফিরে যাবে কখন ফিরে যাবে তাসবি তাহলিল করে মসজিদ থেকে এসেছে আবার কখন মসজিদে ফিরে যাবে এই নিয়ে ব্যস্ত রাসুল সাল আলহি আসাল্লাম বলেন যারা মসজিদ থেকে বের হয়েছে আবার মসজিদে ফিরে আসার জন্য ব্যস্ত এই সব মানুষ থাকবে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে সম্মানিত দর্শক মণ্ডলী বিচারের কাঠগড়া কত কঠিন এটা বোঝাতে যেমন অক্ষম আমরা বিচারের মাঠে যখন সূর্য মাথার উপরে আসবে তখন সূর্যের তাপ কত কঠিন ও জটিল হবে এটা আমরা বুঝাতে অক্ষম সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার পরের বাক্যে বললেন ও রাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফা ওই ব্যক্তি ও বিচারের মাঠে বিশেষ থাকবে যে ব্যক্তি একাই আল্লাহকে ডাকে ঝরঝর করে চোখের পানি ঝরে রব্বি ইন্নি জালাম তো নফসি ফাঁক প্রতিপালক অন্যায় করেছি তুমি মাফ করো একাই নির্জনে আল্লাহকে ডাকে ঝরঝর করে চোখের পানি ঝরে আসে আল্লাহর ভয়ে কাঁদে এরকম ব্যক্তি বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে থাকবে যখন কেউ নেই একাগ্র চিত্তে অন্ধকারে বা আলোতে যে কোনো সময়ে নির্জনে বসে আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ নবী বলেছেন লাইন রাজুলুন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে এ ব্যক্তি জাহান নামে যাবে না এইরূপ যে গাভীর বাঁট থেকে দুধ বের করার পরে আবার ভিতরে দুধ প্রবেশ করানো যেমন অসম্ভব যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের জাহান নামে যাওয়া তেমনই অসম্ভব সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কি কথাটা বোঝাতে পারছি যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়া তলে থাকবে তারা জাহান নামে যাবে না গাভীর মাঠ থেকে দুধ বের করে যেমন ভিতরে প্রবেশ করানো অসম্ভব তেমন একজন মানুষ আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান নামে যাওয়া অসম্ভব আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিও বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী অশ্লীল কাজের দাওয়াত দিল তখন যুবক বলল ইনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি মিশরের সুন্দরী নারী জুলাই খাই সব আলাইসাল্লামকে বলেছিল অকাল্লাকাতে লাভ অকালাতা হাইতালাক সব দরজা বন্ধ করে দিয়ে বলেছিল ইসব তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও তখন ইসব আলাইসাল্লাম বলেছিলেন মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই প্রতিপালক তুমি একমাত্র আমার আশ্রয়দাতা এরকমভাবে সে নিজেকে এ অন্যায় থেকে যদি বাঁচিয়ে নিতে পারে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী অশ্লীল কাজের দাওয়াত দিল তখনও বলল এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই ব্যক্তি বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে থাকবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বিচারের কাঠগড়াতে ওই ব্যক্তিও বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি দান করল ফাঁক ফাহা গোপনে দান করল এমনভাবে গোপনে করলো যে ডান হাত যে দান করলো বাম হাত বুঝতে পারলো না কি দান করলো প্রকাশ্যে দান করা যায় আল্লাহ রসুল ফজরের সলাতের পরে খোলা মাঠে বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে কে কেমন দান করতে পারো উমার রাজি আল্লাহ তালানো বললেন যা অর্থ সম্পদ রয়েছে তার অর্ধেক দিলাম অবাক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালন বলেন আল্লাহর নবী আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে আমার অর্থ সম্পদ যা আছে সবই দিয়ে দিলাম সুহান আল্লাহ প্রকাশ্যে দান করা চাই কিন্তু গোপনে দান করলে যে নেকি হবে প্রকাশ্যে দান করলে সেই নেকি হবে না নেকি হবে অবশ্যই অনেক সময় প্রকাশ্যে দান করলে আর দান করে সেটারও নেকি হয়ে যায় কিন্তু গোপনের বিষয়টি ভিন্ন আল্লাহ রসুল বলছেন কে যদি গোপনে দান করে তাহলে আল্লাহ তালা তাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রাখবেন সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে সাত শ্রেণীর মানুষকে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে রাখবেন এ কথা বলা হয়েছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মসজিদ থেকে বের হওয়ার পরে আবার মসজিদে